ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি যেমন ওয়াদা ছিল আমি প্রতি শনিবার কোনো না কোনো নবীর জীবন কাহানি আপনাদেরকে শোনাব আর ওই নবীর লাইফ হিস্টরি থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেটা দেখব আর ওনাদের জীবন আমাদের জন্যে আদর্শ আইডিয়াল বা মার্গদর্শক তাই এগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে এবং এই নবীদের জীবন কাহানি অন্যদেরকে বলতে হবে বাচ্চাদেরকে বলতে হবে ভাই বোনদেরকে বলতে হবে বা আমার গুরুজনদের কাছে আমি অনুরোধ করব তানারা যখন এই সমস্ত কাহিনী শুনবেন তো সেগুলো স্মরণে রেখে যেখানে বৈঠকে বসবেন যেখানে যাবেন সেখানে এগুলো আলোচনা করবেন বা এগুলো বলবেন নবীদের জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন নবীগণদেরকে আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন তাই ওনাদের থেকে যদি আমরা হেদায়ত নিতে পারি কিছু জ্ঞান অর্জন করতে পারি ওনাদের জীবন থেকে যদি কিছু শিক্ষা লাভ করি তো এটাই হবে আমাদের সত্য বা সঠিক উন্মতি হওয়ার পরিচয় তাই আসুন আজ আমি হজরতে শীষ নবী হজরত আদম আলাইসালামের পরে যিনি নবুয়াতের দায়িত্ব পালন করেছিলেন আজ আমি ওনার বিষয়ে আলোচনা করতে চাই আর আমি যেমন বলেছি আমি প্রশ্ন উত্তর রূপে এ বিষয়ে আলোচনা করব যাতে মনে রাখতে সুবিধা হয় বা জিনিসটা বুঝতে বা কাউকে বোঝাতে সুবিধা হয় তাই আসুন কোরআনে উল্লেখ হয়েছে উলাইকাল্লাদিনা আনাম আল্লাহ আলিহিম মিনান্নবীন আমিন আদম তাদেরকে স্মরণ করো যাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামাত অবতীর্ণ হয়েছিল বা আল্লাহ রব্বুল আলমিন যাদের উপরে নিজের নেয়ামাতের বর্ষণ করেছিলেন নবীদের মধ্যে সেই নবী যারা হজরত আদম আলাইসাল্লামের সন্তানের মধ্যে ছিলেন তো আজ আমরা আদম সন্তানের দ্বিতীয় নবী অর্থাৎ হজরত আদম আলাইসাল্লামের পরে যিনি নবী হয়েছিলেন তানার জীবনে নিয়ে আলোচনা করব তাই প্রশ্ন উত্তররূপে এভাবে আমি আলোচনা করতে চাই যে হজরত আদম আলাইসালামের পরে ওনার উত্তরাধিকারী বা ওনার জানাসীন কে হয়েছিলেন মানে সরাসরি যদি বলি তো এভাবে প্রশ্ন হবে যে হজরত আদম আলাইসালামের পরে দ্বিতীয় নবী কে ছিলেন ওনার নাম কি ছিল বা ওনার পদবী কী ছিল তো উত্তরে আমি এটা বলবো যে হজরত আদম আলাইসালামের পরে দ্বিতীয় নবী হজরতের শীষ ছিলেন ওনার তৃতীয় সন্তান মানে হজরত আদম আলাইসালামের তৃতীয় ছেলে প্রথম ছেলে কাবিল দ্বিতীয় ছেলে জনাবে হাবিল আর তৃতীয় ছেলে জনাবে শীষ আপনারা জানেন বা শুনেছেন যে কাবিল নিজের ছোট ভাই জনাবে হাবিলকে হজরত আদম আলাইসালামের জীবনেই শহীদ করে ফেলেছিল মেরে ফেলেছিল বলে জানাবে হাবিল ওই দায়িত্ব বহন করেননি বা করার সুযোগ পাননি তাই আদম আলাহিসাল্লামের পরে ওনার জানাসীন বা উত্তরাধিকারী রূপে জানাবে শীষ নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন বা হেদায়তের দায়িত্ব পেয়েছিলেন আর ওনার লাকাব ছিল জানাবে শীষ নবীর লাকাব ছিল হেবাতুল্লাহ অর্থাৎ গড গিফটেড হজরত আদমের সামনে যখন ওনার ছেলে জানাবে হাবিলকে ওনার বড় ভাই কাবিল যখন মেরে ফেলেছিল তো হজরত আদম আলাইসাল্লাম বড় দুঃখিত ছিলেন বড় কষ্টে ছিলেন সব সময় ওনার মন খারাপ থাকতো উনি সবসময় উদাস থাকতেন তাই আল্লাহ রব্বুল আলমিন ওনাকে পুনরায় খুশি দেওয়ার জন্যে বা জীবনে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্যে জনাবে শেষ দান করেছিলেন একশো বছর বয়সে জনাবে হাওয়ার গর্ভ থেকে জনাবে শীষ নবী জন্ম নিয়েছিলেন হজরত আদম আলাইসালাম জনাবে শীষকে পেয়ে বড় খুশি হয়েছিলেন তার কারণ হচ্ছে যে উনি নিজের উত্তরাধিকারী নিজের ওয়ারিস চাচ্ছিলেন যে ওনার পরে এই নবুয়াতের দায়িত্ব বা এই হেদায়তের দায়িত্বকে পালন করবে কাবিল যোগ্য ছিল না কাবিল সুবোধ ছিল না বলে আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে কাবিলকে ওই অহদা বা ওই সম্মান দেওয়া হয়নি এর যোগ্য ছিল জনাবে হাবিল কিন্তু জনাবে হাবিলকে যখন মেরে ফেলা হয়েছিল বা শহীদ করা হয়েছিল তখন জনাবে আদম আলা ইসলাম বড় চিন্তায় ছিলেন যে এই নবুয়তের দায়িত্ব এবার কে পালন করবে কে আমার ওয়ারিস হবে কে হেদায়ত করবে তাই আল্লাহ রব্বুল আলমিন জানাবে শীষের রূপে ওনাকে একটি উপহার দিয়েছিলেন তাই ওনার পদবি হচ্ছে হেবাতুল্লাহ তো জানাবে আদম নবীর পরে দ্বিতীয় নবী হচ্ছেন জানাবে শীষ আর ওনার লাকাব হচ্ছে হেবাতুল্লাহ এবার এখানে প্রশ্ন হচ্ছে যে জনাবে শীষ কোথায় বসবাস করতেন ওনার বয়স কত ছিল বা উনি কবে পরলোক গমন করেছিলেন ওনার কবর কোথায় এ সমস্ত নিয়ে জানার দরকার আছে তো জানাবে শীষ নবী মক্কায় বসবাস করতেন ওনার জীবনের অধিক সময় উনি মক্কায় কাটিয়েছিলেন হয়তো অনেক অনেক সময় অন্য অন্য দিকে ভ্রমণে গিয়েছিলেন বা যেতেন কিন্তু ওনার বাস্তব বাড়ি ঘর যে গুফায় উনি বসবাস করতেন সেটা ছিল জাবালে আবু কবায়েস আর ওখানেই ওনার কবর আছে ওনার কবর সম্পর্কে তিনটি হিস্ট্রি বলা হয় বা তিনটি তারিখ বলা হয় বা তিনটে স্থান বলা হয় এক জাবালে আবু কোবায়স যেখানে উনি বসবাস করতেন মক্কায় দ্বিতীয় মৌসিল ইরাকের একটা শহর মৌসিলে ওনার কবর আছে আর তৃতীয় যেটা বিখ্যাত সেটা হচ্ছে লিবনানে একটি কবর আছে এবং একটি শহর তার নাম হচ্ছে নবী আল্লাহ শীষ ওই শীষ নবীর নামেই ওই এলাকাটা বিখ্যাত ওখানে ওনার কবর আছে যাই হোক আর ওনার বয়স ছিল নশো বারো বছর আবার একটি রয়াত বলছে না নশো তিরিশ বছর মানে ওনার পিতার বয়স ছিল জানাবে আদম নবী আলাইসাল্লামের বয়স ছিল নশো ষাট বছর চল্লিশ কম এক হাজার বছর আর জানাবে শীষ নবীর বয়স ছিল নশো বারো বছর যেটা বেশিরভাগ রওয়ায়তে পাওয়া যায় আবার কিছু রওয়ায়ত বলছে না নশো তিরিশ বছর তো যাই হোক জানাবে শীষ নবী মক্কায় বসবাস করতেন আর নশো বারো বছর বা নশো তিরিশ বছর ওনার বয়স ছিল আর উনি সাধারণ মৃত্যুবরণ করেছিলেন আর ওনার কবর হচ্ছে লিবনানে বা অন্য রবায়ত হিসাবে জবালে আবু কবাইসে বা মৌসেলে জানাবে শীষ নবীর স্ত্রী বা ওনার সন্তান আদিদের সম্পর্কে যদি প্রশ্ন রাখা হয় যে ওনার স্ত্রী কে ছিলেন বা ওনার কতজন সন্তান আদি ছিল ছেলে মেয়েদের নাম কি ছিল তো এখানে হিস্ট্রি বলছে জানাবে শীষ নবীর স্ত্রী ছিলেন হরিয়া যেটা বেশিরভাগ রওয়ায়তে পাওয়া গেছে আবার কিছু রওয়ায়ত বলছে না কাবিলের সঙ্গে যে যমজ বোন জন্ম নিয়েছিল ইকলিমা ইকলিমার সঙ্গে নাকি ওনার বিবাহ হয়েছিল তবে এটার সংখ্যা খুব কম এরাওয়াতের সংখ্যাটা কম জানাবে আদম নির্ণয় করেছিলেন জানাবে আদমের চয়েস বা আদমের পছন্দে ওনার বিবাহ হয়েছিল হরিয়ার সঙ্গে আবার অনেক রবায়ত এটাও বলছে না ওনার পরে যে ওনার বোন জন্ম নিয়েছিল আজুরা আজুরার সঙ্গে নাকি ওনার বিবাহ হয়েছিল যাই হোক তো ওনার স্ত্রী সম্পর্কে তিনটে নাম আছে আমাদের সামনে ইকলিমা আজোরা এবং হরিয়া তবে বেশিরভাগ রবায়ত বলছে ওনার বিবাহ হয়েছিল জানাবে আদম আলা ইসলামের পছন্দয় হরিয়ার সঙ্গে আর ওই হরিয়া থেকে ওনা ওনাকে আল্লাহ রব্বুল আলমিন চারটে ছেলে দান করেছিলেন আবার এখানে রবায়ত বলছে না ওনার ছয়টি সন্তান ছিল দুটি মেয়ে আর চারটি ছেলে আর বেশিরভাগ রবায়ত বলছে না ওনার ছয়টি ছেলে সন্তান ছিল পুত্র সন্তান ছিল যাদের নাম হচ্ছে অনুষ আর কেনান মেহলাইল ইয়ারাত সাবি আর আখনুক তবে আমি তদন্ত করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এর মধ্যে চারটে ছেলের নাম আনুষ ওনার বড় ছেলে তারপরে কিনান তারপরে সাবি যার থেকে বিশেষ এক উম্মত এই দুনিয়ায় বসবাস করছিল বা করছে সাবে ইন কোরআনে যাদের জিকির এসেছে সাবে ইন এই জনাবে শীষের তৃতীয় ছেলে সাবির আওলাদ সন্তানরা আর চতুর্থ ছেলের নাম হচ্ছে আখনুক এই চারজন ছেলে আর মেহলাইল আর ইয়ারদা এই দুটো মেয়ে ছিল যাই হোক এটা রওয়ায়তে যেটা পেয়েছে আপনাদের সামনে উল্লেখ করলাম কে জানাবে শীষ নবীর টোটাল ছয়টি সন্তান ছিল যেটা আপনাদের সামনে বললাম এবারে প্রশ্ন হচ্ছে হজরত আদম আলাইসালামের আওলাদের মধ্যে নসলে আদম মানে বংশ কার মাধ্যমে চলেছে আজ আমরা আদমের সন্তান এই বিশ্বে যারা বসবাস করছি এরা হজরত আদম আলাহ ইসলামের কোন ছেলের আওলাদ বা কোন ছেলের নসল থেকে বংশ থেকে এই দুনিয়ায় জীবনযাপন করছে তো বেশিরভাগ রবায়ত যেটা পেয়েছি সেটা হচ্ছে কাবিলের আওলাদ বিভিন্ন আজাবে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নাজির হয়েছিল তাদের পাপের কারণে যেটা আগে উল্লেখ করব বিশেষ করে তুফানে নুহ হজরত নুহ নবীর জমানায় বা যুগে যে ভয়ঙ্কর তুফান এসেছিল ওই তুফানে কাবিলের আহলাদরা সব শেষ হয়ে গিয়েছিল শুধু জানাবে শীষ নবীর বংশ থেকে যারা ছিল তারা বেঁচে ছিল তো এখন বর্তমান বিশ্বে যত মানুষ বসবাস করছে এরা সব কিন্তু হজরত আদমের পরে জানাবে শীষ নবীর সন্তানাদি আর এই সম্মান আল্লাহ রবুল আলমিন জানাবে শীষ নবীকে দিয়েছিলেন যে ওনার সন্তান এই দুনিয়াতে কেমত পর্যন্ত বেঁচে থাকবে বা বসবাস করবে কাবিলের নসল বা বংশ বা সন্তানাদিরা কেন ধ্বংস হয়ে গিয়েছিল কাবিলের বংশ কেন ধ্বংস হয়েছিল বা কাবিলের সন্তান আদিরা কেন শেষ হয়ে গিয়েছিল তো এর জন্য যেটা হিস্ট্রিতে লেখা হয়েছে ওদের দোষ কী ছিল তো ওদের চারটে বড় পাপ ছিল মহাপাপ ছিল যে কাজের কারণে যে পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বহু সুযোগ দিয়েছিল শোধরানোর সৎপথের দিকে ফিরে আসার জন্য কিন্তু তারা শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের জালে ফেসে ওই ভুল পথ থেকে বাইরে আসতে পারেনি ওই অসৎ বা আধার্মিক কাজ থেকে নিজেকে মুক্ত করতে পারেনি তাই আল্লাহর বিভিন্ন গজবের শিকার হয়ে বিশেষ করে জানাবি নু নবীর ওই তুফানের সময় কাবিলের সন্তানাদিরা শেষ হয়ে গিয়েছিল তো ওদের যে চারটে পাপ বা গুণা ছিল সেটা হচ্ছে গান বাজনা শয়তান বিভিন্ন রূপ ধারণ করে আসতো ওদের সামনে কাবিলের সন্তানাদিদের আওলাদের সামনে আর ঢোল বাজাতো বাঁশুরি বাজাতো তবলা বাজাতো বিভিন্ন বাজনা বাজাতো আর গান গেত আর সেই তালে ওরা নাচতো বা ওরাও গান গেত আর ওই শয়তান ওদেরকে ওই ভুল পথে মাতাল করে রাখার জন্যে মদ পান করাতো এত জঘন্য পদার্থ যেগুলো অনেক অনেক সময় হয়তো উল্লেখ করা আমাদের জন্যে মানে সভ্য দেয় না এমন নাজিস পদার্থ দিয়ে ওই শরাব তৈরি হতো আর সেগুলো ওই নাচ গানে মেতে কাবিলের সন্তানেরা ছেলে মেয়েরা পান করত আর পান করার পরে তারা হোশ হারিয়ে ফেলত মাতাল হয়ে যেত আর তখন এক অপরের সঙ্গে জেনা করত তাদের এই মহাপাককে দেখে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে বহু গসব নাজিল করেছিল বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছিল ওই সময় এবং আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তখন আওলাদ আদমের আয়ুকে কম করা করে দেওয়া হয়েছিল তাই জেনা মানুষের আয়ুকে কম করে দেয় আর তাদের রুজি রুজি থেকে বরকত তুলে নিয়েছিল তারা পানাহারের জন্য ছুটে বেড়াতো মনে করতো এখানে যে এই জঙ্গলে যে আমরা পানাহার পাবো কিন্তু সেখানে যে নিরাশ ফিরে আসতো কয়েকদিন ক্ষুদায় থাকতে হতো এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল আর তৃতীয় বা চতুর্থ যে সাজা বলা হয়েছে বা তাদের পাপ ছিল সেটা হচ্ছে আতিশপারাস্তি আগুনের পূজা করত শয়তান আপনারা জানেন জেন আগুনের তৈরি তাই শয়তান বিভিন্ন দেবতার রূপ ধারণ করত শয়তান দেবী সেজে আসতো দেবতা হয়ে আসতো আর এসে বলতো আমার পুজো করো আমার আগে নত হও আমি যেভাবে বলবো সেভাবে তোমাদেরকে করতে হবে যদি আমার উপাসনা না করো আমার পুজো না করো তো আমি তোমাদেরকে মেরে ফেলবো তাই আওলে আদা আদম ওই শয়তানের পুজো শুরু করেছিল জনাবি শীষ নবীর আওলাদ হজরতে আদম আলাহ দোয়া শিক্ষায় তারা সঠিক পথের বা সৎ পথের পথিক ছিল তারা আল্লাহর উপাসনা করত বলে তারা বেঁচে ছিল বা আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিল কিন্তু কাবিলের আওলাদরা আল্লাহকে ছেড়ে শয়তানের উপাসনা শুরু করেছিল শয়তানের কথা মতো তারা পুজো পাঠ করছিল বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের নসলকেই শেষ করে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় তুফানে নূর পরে কাবিলের সন্তানরা তো শেষ হয়ে গেছিল কিন্তু শয়তান বেঁচে ছিল তাই পরে ওই শয়তান ওই ইবলিস হজরতে শীষ নবীর আওলাদদেরকে পথভ্রষ্ট করে ভুলিয়ে বুঝিয়ে আবার ওই ভুল পথের পথে করে দিয়েছিল তাই আজও দুনিয়ায় বহু আছে যারা আল্লাহর উপাসনাকে ছেড়ে নিজের প্রতিপালক সেই খালিক ও মালিক যে আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন বা জীবনদান দিয়েছেন আর আল্লাহর সমস্ত নেয়ামাত যার থেকে আমরা লাভবান হচ্ছি সেই আল্লাহর দান আমাদের উপরে তাকে ছেড়ে অন্যর উপাসনা করছে অন্যর এবাদাত করছে আর এটাই শয়তান প্রথম থেকে চাচ্ছিল বা তার মনোকামনা ইচ্ছা ছিল যার কোনোভাবে কোনো কলে কৌশলে আদম সন্তানকে আল্লাহর পথ থেকে আমি সরিয়ে দেব বা আল্লাহর পথের প্রতীক হতে দেবো না আল্লাহর পথে তাদেরকে চলতে দেবো না তো তাদের ওই চারটি পাপের কারণে গান বাজনা জেনা মদখরি আর আল্লাহ ছাড়া তারা অন্যর উপাসনা করত বা আতিশপরাস্তি আগুনের পূজা করত তাই আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছিল আর তারা পতন হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল তো এইভাবে কাবিলের সন্তানরা শেষ হয়ে গিয়েছিল এবার এখানে প্রশ্ন হচ্ছে যে হজরতে শীষ নবীর শরিয়ত বা ওনার দিনের হুকুম কি ছিল ওনাকে কি কোনো গ্রন্থ দেওয়া হয়েছিল তো এখানে উত্তর বলা হচ্ছে যে হজরত শীষ নবীকে প্রায় পঞ্চাশটি উপাধ্যায় মানে সাহিফা দেওয়া হয়েছিল আর ওই সাহিফায় আল্লাহর দিন শরিয়াত কিভাবে আল্লাহকে মেনে চলতে হবে কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে সব কিছু লেখা ছিল আর সেটা ছিল ইব্রানি ভাষায় তাই আদমের সন্তানের বেশিরভাগের ভাষা ছিল সে সময় ইব্রানি ভাষা আশা রাখি আপনার এটা বুঝে নেবেন হজরত আদম আলাইসালাম ওই শরিয়াতের শিক্ষা নিজের ছেলে শীষ নবীকে দিয়েছিলেন আর বলেছিলেন যে শেষ তুমি নিজেকে গোপনে রাখার চেষ্টা করবে তোমাকে যে আল্লাহ এই সম্মান দান করেছে আমার পরে যে তুমি আমার উত্তরাধিকারী বা আমার প্রতিনিধি বা আমার পরে আমার এই উম্মাতের বা আল্লাহর বান্দাদের জন্য তুমি হাদি বা নবী এই জিনিসটা যেন তোমার ভাই কাবিলকে যেন বলো না সে কিন্তু হিংসা করে তোমার ভাই হাবিলের মতো হয়তো তোমাকেও মেরে ফেলতে পারে তাই সর্বপ্রথম আওলাদে আদমের মধ্যে যিনি তাকাইয়া এখতিয়ার করেছিলেন তাকাইয়া মানে কি হকিকতকে লোকানো জীবন বাঁচানোর জন্য জীবন রক্ষার জন্য অনেক অনেক সময় অনেক অনেক সময় সত্য জিনিসকে লোকাতে বলা হয়েছে আর কোরআনেও এর জিকির এসেছে হিসকিল জানাবে হিসকিল মমিনা আলী ফেরাউন যার জিকির কোরআনে এসেছে ওইরূপ আমাদের ইমামগণেরা নবী নবীর আহলে বায়াত আমাদেরকে তাকাইয়া করার হুকুম দিয়েছে যখন জানের উপরে মুসিবত আসবে আজ আমরা আহলে বায়তের অনুগামী অনুসারীরা বিশ্বাস করুন যে বিশ্বে বেঁচে আছি তার বড় একটা কারণ হচ্ছে আমাদের তাকাইয়া যদি আমরা তাকাইয়া না করতাম আমাদের পূর্বপুরুষরা তাকাইয়া না করতো তো যেমন আমাদের সমস্ত পুস্তক মানে যে পুস্তকের মধ্যে নবী করিম সাল্লা ইসলামের থেকে বর্ণিত বা আহলেবায়তের থেকে বর্ণিত সঠিক হাদিসগুলো ছিল যেমন জালেমরা মোনাফিকিনরা তারা হয়তো সাধারণ মুসলমান রূপে ছিল কিন্তু তারা না নবীকে মেনেছিল ওইভাবে যেভাবে মানার দরকার না আহলে বায়তের অনুগামী অনুগামী অনুসারী ছিল তারা শয়তানের পথের পথিক হয়ে গিয়েছিল বলে তারা আমাদের সেই সমস্ত সঠিক ইতিহাস বা হাদিসের বইগুলো জ্বালিয়ে দিয়েছিল হাজারো হাজারো বই পুস্তক চালিয়ে দেওয়া হয়েছিল আর সেই সঙ্গে যদি আমাদের পূর্বপুরুষরা তাকাইয়া না করতেন নিজের ইমানকে যদি না লোকাতেন না রক্ষা করতেন তাকাইয়ার মাধ্যমে যার হুকুম করানো আহলেবায়ত দিয়েছেন আমাদেরকেও জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলত এই হকিকাত এই বেদনা এই কষ্ট আজ আপনাদের সামনে আমি বলতে এই জন্য বাধ্য হয়েছি যে এখনও বর্তমান দুনিয়ায় যদি নজর রাখেন তো দেখুন যারা সঠিক পথের পথিক হয়ে আছে যারা সেরাতুল মোস্তাকিমের ওপরে চলছে যারা নবী ও নবীর আহলেবায়তের অনুগামী অনুসারী হয়ে জীবনযাপন করছে আজ বিশ্বে অন্য জাতের লোকেরা না মুসলমানরা তাদের উপরে কিভাবে অত্যাচার করছে জুলুম করছে তাদের জীবনকে কিভাবে সংকট করে রেখেছে একবার তুলে দেখুন এ সমস্ত বাস্তব যদি না জানেন তো হকিকাত কখনো আপনাদের সামনে আসবে না আজ অনেক অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে হুজুর আপনি যা কিছু কোরআন হাদিস থেকে বলছেন আমাদের মোল্লা মৌলবীর এগুলো কেন বলেন না তাঁর এগুলো কেন রুকিয়ে রেখেছেন তো তার উত্তরে আমি অনেকবার বলেছি যে এরা ভুল পথের প্রতীক হয়ে চলে আস এসেছে যে সমস্ত ভুল জিনিস নিজের পূর্বপুরুষদের মাধ্যমে পেয়েছে সেগুলো জড়িয়ে ধরে আছে আর তার উপরেই জীবনযাপন করছে এই সমস্ত হকিকাত এই সমস্ত সত্য জিনিস তারা কখনো উল্লেখ করবে না কেন এগুলো বললে তাদের বদনামি তাদের পূর্বপুরুষদের বদনামি তারা যে জুলুম অত্যাচার করেছে সেগুলো প্রকাশ হয়ে যাবে সেই ভয়ে আজ তারা এই হকিকতগুলো লুকিয়ে রেখেছে তাই আমি অনুরোধ করছি আমার দর্শকবৃন্দদের কাছে এই হকিকতগুলো জানার চেষ্টা করবেন অনেক কিছু এখনও জানার বাকি আছে যা ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উল্লেখ করব তবে শুধু একটা জিনিস এখানে এই জন্য বললাম যে হজরত আদম নিজের ছেলে শীষকে বলেছিলেন বেটা তাকাইয়া করবে যদি তাকাইয়া না করো নিজের ইমানকে যদি লুকিয়ে না রক্ষা করো তো তোমার ভাই কাবিল হিংসায় তোমাকে মেরে ফেলবে যেমন আল্লাহ হাবিলকে পছন্দ করেছিল হাবিনেল কোরবানি কবুল করেছিল তাই তোমার ভাই হিংসায় হাসাত করে তোমার ভাইকে মেরে ফেলেছিল ওইরূপ যদি সে জানতে পারে আল্লাহ আমার পরে তোমাকে এই নবুয়াত এই হেদায়তে দায়িত্ব দিয়েছে বা তুমি আমার অন্তর অধিকারী বা আমার প্রতিনিধি বা আমার জানাশোনা হবে এই উম্মাতের অভিভাবক আমার পরে তুমি হবে তো তোমার ভাই হিংসায় কিন্তু তোমাকেও মেরে ফেলবে আজ যারা আহলে বায়তের অনুগামী অনুসারীদের থেকে হিংসা রাখে মনে রাখবেন তারও কারণ হচ্ছে এই যে আল্লাহ আহলে বায়তকে সম্মান দান করেছে সেই সম্মান তারা পায়নি বলে তারা আহলে বায়তের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করেছিল যেগুলো আমি উল্লেখ করেছি নবী ও নবীর আহলে বায়ত ছিলেন আছেন থাকবেন আর সে যুগেও সত্য অনুগামী অনুসারীরা ছিল যাদেরকে শিয়া বলা হয় আছে এবং থাকবে যারা নিজের পথকে আলাদা করে নিয়েছিল নবীর পরে তারা ভেবে দেখুক এবার তারা কোথায় ছিল বা তাদের উৎপন্ন বা সৃষ্টি কবে হয়েছিল আমাদের এই তাকাইয়া আমাদের ইমানকে বাঁচিয়ে রেখেছে অনেক অনেক সময় অন্য মজাবের লোকেরা তারা মুসলমান কিন্তু আমাদেরকে বিদ্রুপ কথা বলে ভুল বলে ভুল বোঝে যে এরা তাকাইয়া করে মানে এরা মিথ্যা বলে কিন্তু এটা মিথ্যা নয় এটার হুকুম করানো হাদিসে আল্লাহ রসুলের তরফ থেকে দেওয়া হয়েছে নিজের ইমানের রক্ষার জন্যে আর এটা যদি প্র্যাকটিক্যাল দেখতে চান এখন আজ সৌদি আরবে যান ওখানে যদি প্রকাশ্যভাবে কেউ বলে আমি আহলে বেতের অনুগামী আমি আলীর শিয়া তার সঙ্গে যা ব্যবহার হবে হয়তো তার জীবন দানও দিতে হতে পারে চিন্তা করুন তাহলে ওই পরিস্থিতিতে ওই পরিবেশে একজন নিজের ইমানকে কি করে রক্ষা করবে নিজের ইমানের হেফাজত কি করে করবে ওই মুসলমান এজিদি মুসলমানদের হাত থেকে কি করে তারা রক্ষা পাবে যদি নিজের ইমানকে তারা লুকিয়ে না রাখে ইনশাল্লাহ এ নিয়ে যদি প্রশ্ন করেন তারও অনেক কিছু আপনাদের সামনে উল্লেখ করব তো তাকাইয়া হাজরতে শীষ নবীর জমানায় শুরু হয়েছিল সর্বপ্রথম উনি তাকাইয়া করেছিলেন ওনার পিতার হুকুমে উনি এই সমস্ত হকিকাতকে লুকিয়ে রেখেছিলেন পরে যেটা প্রকাশ হয়েছিল কিন্তু তখন কাবিল আর কিছু করতে পারেনি চেষ্টাও করেছিল কাবিল ধমকিও দিয়েছিল যে আমার বাবার পরে আমি বড় ছেলে আমি এই অধিকার রাখি কিন্তু আপনারা জানেন এটা এলাহি অহদা আল্লাহর তরফ থেকে এই দায়িত্ব দেওয়া হয় তো আল্লাহর নজরে যে উপযুক্ত হয় তাকে এই দায়িত্ব দেওয়া হয় সকলকে লম্বা চওড়া হলেই সে দায়িত্ব বহন করবে এটা নয় আল্লাহর তরফ থেকে যাকে নবুবাত বা ইমামাত দেওয়া হয়েছে সেই নবুবাত ও ইমামাত পাবে সেই নবী ও নবীর ওসিও খলিফা হবে যে কেউ হওয়ার সম্ভব যে কেউ হতে পারে না বা যদি কেউ বলে আমি নবীর উত্তরাধিকারী বা আমি নবীর খলিফা তো তাকে আগে প্রমাণ করতে হবে যে এলাহি অহদার সে প্রাপ্যর যোগ্য নবী নিষ্পাপ মাসুম হন সে যদি নিষ্পাপ মাসুম হয় তখন সে ওই দাওয়া করতে পারবে তার আগে তার জন্য সম্ভব নয় কেননা কোনো নবী বা কোনো ইমাম জীবনে কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারেন না করেননি জীবনে তারা জেনে শুনে কখনো কোনো পাপ করেননি তারা নিষ্পাপ ছিলেন আর নবীর পরে যাদেরকে নবীর প্রতিনিধি তৈরি করা হয়েছে মুসলমানদের তরফ থেকে তাদের জীবনে তুলে দেখুন তারা নিজের জীবনের বড় একটা অংশ শয়তানের পথের প্রতীক ছিল শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল তাদের পূর্বপুরুষরা পথভ্রষ্ট ছিল তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করত। এই হকিকতগুলো জানার পরেও যদি এমানে পরিবর্তন না আসে সঠিক জিনিস যদি জানার চেষ্টা না করেন আর সেই সিরাতুল মুস্তাকিম সেই আলিউ আহলে বায়তে রসুলের রাস্তাকে যদি আপন করার চেষ্টা না করেন তো নিজের ভুলের জন্যে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন তার জন্য অন্য কেউ দায়ী হবে না তো জানাবে শীষ নবী আলাইসালাম ওনার পিতা আদম আলাইসালামের পরে দ্বিতীয় নবী বা ওনার উত্তরাধিকারী বা হেদায়তের দায়িত্ব পেয়েছিলেন এবার প্রশ্ন জানাবে শীষ নবীর পরে এই দায়িত্ব কে পেয়েছিলেন তো রবায়ত বলছে জানাবি শীষের পরে ওনার বড় ছেলে জানাবে আনুষকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তবে নবুবাত রূপে নয় এখানে একটা জিনিস ক্লিয়ার করা হচ্ছে নবী হওয়ার আগে মনে করুন অনেক নবী ছিলেন তারপরে যে নবী এসেছিলেন বহু পরে মাঝখানের পিরিয়ডে জানাবে মুসা নবীর জীবনে দেখুন জানাবে ঈসা নবীর জীবনে দেখুন হজরত দাউদ নবীর জীবনে দেখুন অনেক নবীর পরে যখন মাঝখানে গ্যাপ হয়েছিল সেই গ্যাপের সময় খলিফা নবীর ওয়াসিরা ওই দায়িত্ব পালন করেছিলেন তাঁরা হয়তো নবী হতে পারেননি এমনও ওসি ছিলেন জানাবে ঈসা নবীর অনেক ওসি ছিল জানাবে ঈসা নবীর অনেক খলিফা ছিলেন কিন্তু তাঁরা নবুবাদ পাননি হজরত মুসা নবীর বিশেষ যিনি ওসি ছিলেন জানাবে হারুন ওনাকে নবুবাদ দান করা হয়েছিল কিন্তু অন্যরা ওই নবুয়তের অহদা পাননি তো ওইরূপ জনাবে শীষ নবীর পরে ওনার বড় ছেলে ওনার ওসি বা ওনার খলিফা রূপে ওই দায়িত্ব গ্রহণ করেছিলেন হেদায়ত করছিলেন বা আল্লাহর দিন অন্যদের কাছে পৌঁছাচ্ছিলেন কিন্তু উনি নবুবাদ পাননি নবুবাদ দান করা হয়েছিল জানাবে শীষ নবীর বংশ থেকে হজরতে ইদ্রিস আলাইসালামকে যেটা নিয়ে আমি আগামী এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব বা জানাবে ইদ্রিস নবীর জীবনী তুলে ধরব বা ওনার বিষয়ে উল্লেখ করব তো তৃতীয় নবী ছিলেন জানাবে ইদ্রিস নবী আর শীষ নবীর বড় ছেলে আনুষ উনি খলিফা রূপে দায়িত্ব বহন করেছিলেন আর ইদ্রিস নবীর আগে উনি উম্মাতের হেদায়ত করছিলেন এখানে মাঝখানে আরও একটা জিনিস উল্লেখ করতে চাই সাবে ইন জনাবে শীষ নবীর তৃতীয় ছেলে আনুষ কানান তারপরে সাবি তারপরে আখনুখ তো সাবি যে ছেলে ছিলেন ওই ছেলের আওলাদকে সাবিইন বলা হয় কোরআনে বহু জায়গায় এদের উল্লেখ করা হয়েছে বিশেষ করে কোরআনের আয়ের থেকে আমি এখানে বলতে চাই বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল্লাদিনা আমানু আল্লাদিনা হাদু ওয়ান ওয়ান্নাসারা সাবিইনা من آمن বিল্লাহ واليوم الآخر وعمل صالحا فلهم أجر من রাব্বিম ওয়ালা خوف আলাহিম ولا هم يحزنون এখানে এরশাদ হচ্ছে সুরায় বাকারা আয়াত আয়াত নম্বর বাষট্টি الذين امنوا والذين هادوا যারা এমান এনেছে বা যারা ইহুদি হয়েছে ওয়ান্নাসারা বা যারা খ্রিস্টান হয়েছে ওয়াসাবি ইন আর ওই হযরতে সাবে সোয়াদ আলী বে ইয়ে সাবি জনাবে শেষ নবীর ছেলে ওনার আওলাদকে যে সাবিন বলা হয়েছে ওয়া সাবে ইন মানে ওই সাবির সন্তানাদিরা মানে আ মানা বিল্লাহে এদের মধ্যে যারা এমান এনেছে মুসলমান খ্রিস্টান ইহুদি বা সাবিদের মধ্যে যারা ইমান এনেছে সত্য বিশ্বাস এনেছে মানে আমার বিল্লাহ আল্লাহর উপরে ওয়ালিয়মেল আখের এবং আখেরাতের ওপরে যে হিসাব কিতাব একদিন আছে যেদিন আমাদের সকলের হিসাব হবে ও আমেলা সালেনা আর ওই হিসেব কিতাবকে স্মরণে রেখে তারা নেক কাজ করেছে এই পৃথিবীতে ভালো কাজ করেছে ফালহম আজরমিন দরাব্বিন এদের জন্যে সুন্দর একটা আজের আছে রিওয়ার্ড আছে আল্লাহর অনুদান এরা পাবে ফলাহুম আজরহমিন দরাব্বিম এদের নেকির ফল এদের আল্লাহর কাছে প্রতিপালকের আছে কাছে আছে যেটা এদেরকে আখেরাতের দিন কেয়ামতের দিন হিসাবের দিন দোয়া হবে ওলা খফুন আলহিম ওলা হুম ইয়াহদনুন না এরা ভয়ভীত হবে আর না এরা দুঃখিত হবে তো এখানে আয়তে সাবিনদের জিকির এসেছে ওইরূপ সুরায় হাজে ইন্নাল্লাদিনা আমন ওয়াল্লাদিনা হাদু ওয়া সাবিনা ওয়া ওয়ান্নাসারা ওয়াল মজুস ওয়াল্লাদিনা আশরাকু ইন্নাল্লাহা ইয়ফসেলো বাইন ইয়মল কেয়ামতে ইন আল্লাহ আলাকুল্লা শাহীন শাহিদ এই যারা এমান এনেছে বা ইহুদি বা নাসারা সাবেইন আর মাজুস যারা আগুনের পুজো করে ওল্লাদিন আশুক আর যারা শিরিক করেছে মানে আল্লাহ সন্ন্য অন্য কারোকে শরু শরিক করেছে ইন আল্লাহ ইয়াফসুল বাইন ইয়মল কেয়ামা আল্লাহ এদের মধ্যে বিচার করবে কেয়ামতের দিন যে কে সঠিক পথের ওপরে আর কে ভুল পথের উপরে ছিল আল্লাহ আলাকুল্লি শাহিন শাহিদ সদা সব কিছু দেখছে সে সাক্ষী তার নজর থেকে কিছু ফাঁকি দিয়ে করার শক্তি আমাদের নেই তো এই বিশ্বে এখন যত কম বেঁচে আছে বা যারা বসবাস করছে আর তারা যা কিছু করছে সব কিন্তু আল্লাহর নজরের সামনে তো আল্লাহ এদের নিয়ে বিচার করবে হাসরের দিনে কেয়ামতের দিনে যে এদের মধ্যে কারা সত্য ছিল কারা হকের ওপরে ছিল বা কারা সত্যর ওপরে বা সত্যর দিনের ওপরে আল্লাহর দিনের ওপরে আমাল করছিল আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমরা যেন হজরত আদমের সন্তানকে যেভাবে আল্লাহর পথের প্রতীক হওয়ার হুকুম দেওয়া হয়েছে আর শয়তানকে নিজের শত্রু দুশ্মন মনে করে তার থেকে বা তার কর্ম থেকে দূরে থাকতে বলা হয়েছে আল্লাহ সেই পথের প্রতীক করে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই পথের প্রতীক হয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি জানাবে আদমের ছেলে শীষ আর শীষের ছেলে সাবিইন যাদের জিকের কোরআনে বহু জায়গা হয়েছে আর এরা বিশ্বের সবচেয়ে পূর্ণ উম্মত পুরাতন উম্মত মানে কাদিম উম্মত বলা হয় এদেরকে এর এদেরকে সিরিয়ানিও বলা হয় সিরিয়ানি বিখ্যাত যদি আপনারা গুগলে লেখেন সিরিয়ানি কম বা সিরিয়ানি জাত তো এই হজরত আদম আলাইসালামের ছেলে শীষ শীষের ছেলে সাবি মানে আদম আলাইসালামের পোতা বা শীষের ছেলে সাবির আওলাদকে সাবি ইন বলা হয় তো ওদের সংখ্যাও এখনও আছে ইরাকে আছে বিভিন্ন আরব দেশে আছে ইউরোপ দেশেও অনেক আছে তো এরা বসবাস করছে আর এদের ভাষা সিরিয়ানি আর নইলে ইব্রানি ভাষায় এরা কথা বলে এটা একটা এক্সট্রা ইনফরমেশন ছিল যেটা প্রয়োজন মনে করে এখানে বললাম যে হজরত আদম আলাহিসাল্লামের পরে একটা বড় ভাগ হয়েছিল সাবেইনদের যারা জানাবে শীষ যে ধর্ম ধর্ম মানে কি rule and system of life ধর্ম মানে ওই পথের প্রতীক হয়ে জীবনযাপন করা যে পথের উপরে আল্লাহ আমাদেরকে দেখতে চায় তো ধর্মের নিয়ম শৃঙ্খলা যারা মেনে চলে তাদেরকে ধার্মিক বলা হয় তাই সে যে ধর্মেই হোক না কেন তো সমস্ত ধর্মে একটি রোল সিস্টেম আছে এই রোল সিস্টেম এই নিয়ম শৃঙ্খলাগুলো যদি আল্লাহর বর্ণিত হয় আল্লাহ থেকে দেওয়া হয় বা পবিত্র গ্রহান্তে যদি এই নিয়ম শৃঙ্খলাগুলো এসে থাকে আর সেগুলো যদি কেউ ফলো করে তো সে নেজাত পাবে সে সঠিক ধর্মের উপরে চলছে কিন্তু প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের নবী যখন এই দুনিয়াতে এসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ওনার আগের সমস্ত শরীয়তকে মনসুখ করে দিয়েছিল মনসুখ মানে ইনভ্যালিড আগের কোনো শরিয়াত আর চলবে না এবার যার শরীয়ত চলবে দুনিয়ায় সেটা হচ্ছে মোহাম্মদ নবী শরিয়ত তাই আজ বিশ্বে যারা জীবনযাপন করছে আমরা সকলেই নবীর উম্মাদ ওনাকে যে মেনে চলছে সে আর যে না মেনে চলছে সেটা তার কর্মদোষ কপাল দোষ না কপাল হিসেবে আমরা নসিব হিসেবে সবাই আমরা নবীর উম্মাদ এখন বিশ্বে যারা বসবাস করছি আমরা সবাই শেষ নবীর উম্মাদ কিন্তু যারা ওনাকে মানছে না বা ওনাকে ফলো করছে না এটা তাদের কর্মদোষ তারা সঠিক পথকে ছেড়ে আছে বা সঠিক পথ থেকে দূরে আছে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন পিড়ি দর পিড়ি নসল দর নসল ধারাবাহিক বংশধারী হিসাবে হজরত আদম যে শরীয়ত নিয়েছিলেন শান্তির দিন ওনার পরে শেষ জানাবে শেষের পরে জানাবে ইদ্রিস বা ওনার পরবর্তী নবীদের মাধ্যমে যেটা প্রচার হয়েছে আর জানাবে ইব্রাহিম নবীর যুগে এসে যে একটা কম বা এক মিল্লাত তৈরি হয়েছিল আল্লাহর পথের প্রতীক ছিল যারা তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করত না তাই ওই মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিমই বলা হয়েছে আর ওনাদের যে দিন ছিল বা ধর্ম ছিল যে রুল অ্যান্ড সিস্টেমকে তারা ফলো করতেন সেই দিনকে সেই ধর্মকে দিনে হানিফ বলা হয়েছিল যে দিন নবীর বংশধারীদের দিন আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম নবীর বংশধারী ছিলেন আর ইব্রাহিম নবীর বংশধারীর মধ্যে যারা ভুল পথের পথিক হয়নি যারা আল্লাহর উপাসনা ছাড়েনি যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করেনি সেই বংশ থেকে আমাদের নবী এই দুনিয়া এসেছিলেন তাই নবীর মাতা পিতা বা ওনার বাপ দাদার মধ্যে বা ওনার পূর্বপুরুষদের মধ্যে না কেউ কাফের ছিল না কেউ মুশরিক ছিল পরিষ্কার বলছি যারা এখনও ভুল বুঝে আছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তারা যেন সঠিক জিনিসকে বোঝার চেষ্টা করে বা মানার চেষ্টা করে তাই আমার প্রিয় দর্শকের কাছে আমি অনুরোধ করছি নবীদের জীবনী আমাদের জন্য শিক্ষাদায়ক কোনো নবী কখনো আল্লাহ ছাড়া অন্য কার উপাসনা করেননি এবারে শেষ একটা প্রশ্নের উত্তর বলতে চাই যে জানাবে শীষ নবীর জিকের কোরআনে কোথায় কোন আয়তে বা কোন সুরায় আছে না জনাবে শীষ নবীর নাম কোরআনে কোথাও উল্লেখ নেই কোনো আয়তে ওনার উল্লেখ করা হয়নি কোরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে যেগুলো ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে শুধু পঁচিশটা নাম বাকি নামগুলো কোরআনে কেন আসেনি হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে তো একবার ভেবে দেখুন যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর শুধু নাম বা তাদের সংক্ষিপ্ত পরিচয় করানো হতো যে কোন নবী কার সন্তান ছিলেন ওনাদের মাতা পিতা কে ছিলেন কোথায় বসবাস করতেন সামান্য যেমন আমি বলছি যদি এতটুকু উল্লেখ করা হতো তো আমাদের বর্তমান যে কোরআন এই রূপ কয়েক হাজার কোরআনের প্রয়োজন ছিল কয়েকটা না কয়েক হাজার কারণ শুধু নামেই নবীদের নামেই কোরআন ভরে যেত তাই আল্লাহ রব্বুল আলমিন অনেক কিছু গোপনে রেখেছে আর কোরআন যেটা আমাদের সামনে আছে আপনারা জানেন এটাও কিন্তু আল্লাহর বাণী কবে খুব রূপে অনেক আয়তের মধ্যে বিবির গভীরতা আছে মানে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে যেটা সামান্য একটুখানি জিকের হয়েছে কোরআনে ওটা হিস্ট্রিতে খুঁজতে হবে ইতিহাসে খুঁজতে হবে ধারাবাহিক বা পারম্পরিক হিসেবে যে ইতিহাসগুলো আমাদের সামনে এসেছে এই সমস্ত নবীদের জীবনী যেগুলো যেমন আমি জানাবি শেষ নবীর সম্পর্কে বললাম কোরআনে কোনো আয়তে ওনার জিকে নেই কিন্তু এটা হিস্ট্রিতে আছে বা এলাহি ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে সেগুলো উল্লেখ হয়েছে তা এগুলো খুঁজতে হবে জানতে হবে যারা এই সমস্ত হকিকত না জানে তারা হয় মিসগাইড আর নইলে মিসগাইড করবে আজ যারা সঠিক দিনের খবর রাখে না তারা নিজেরাও মিসগাইডেড এবং অন্যদেরকেও মিসগাইড করছে ভুল বোঝাচ্ছে বা ভুল বুঝে আছে কিন্তু যারা এই সমস্ত ইতিহাস সঠিক জিনিস তদন্ত করবে খুঁজবে জানবে তাদের ভুল ভেঙে যাবে আর তারা সৎপথের পথিক হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নবীদের জীবনী থেকে শিক্ষা লাভ করতে পারি আর ওই পথের প্রতীক হতে পারি যে পথের ওপরে আল্লাহর সমস্ত নবীরা আমাদেরকে দেখতে চেয়েছেন আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যেন আমাল করে শরীয়তের ওপরে আমাল করে দিনের ওপরে আমাল করে সৎপথের প্রতীক হয়ে ওইভাবে আল্লাহর সামনে ফিরে যেতে পারি যেভাবে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন যেটা আমরা কোরআনে পড়ি যা আমরা সবাই আল্লাহ তরফ থেকে এসেছি আর একদিন সেখানেই ফিরে যেতে হবে তো আমরা যখন এসেছিলাম পবিত্র ছিলাম পাক ছিলাম কোনো পাপ আমাদের শরীরে ছিল না বা পাপের কোনো জঘন্যতা আমাদের শরীরে ছিল না শরীরে কোনো দাগ ছিল না ওইরূপ যেন আমরা নিষ্পাপ যদি কোনো ভুল হয়ে থাকে তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেটাকে যেন ধুয়ে পুছে পরিষ্কার করে যেতে পারি আর যেমন এসেছিলাম তেমন যেন ফিরে যেতে পারি আমানাত ফিরিয়ে দিতে হবে ওইভাবে যেভাবে দেওয়া হয়েছিল তো আল্লাহর তরফ থেকে এই জীবন আমানত রূপ আমরা পেয়েছি তো আমরা যখন এই জীবন নিয়ে ফিরে যাব তো সেটাকে যেন জঘন্য না করে নিয়ে যাই আশা রাখি আমার এই আজকের এই ছোটো বক্তব্যকে মনে রাখবেন ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি তৃতীয় নবী হজরতে ইদরিস আলাহ ইসলামের বিষয়ে আলোচনা করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিন উপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন লিখে পাঠাতে পারেন বা ভয়েসমেল করে দিতে পারেন আপনারা যারা দূরত্ব দেশে বসবাস করছেন চ্যানেল উইনকে যদি ইমেল করতে চান তো ইমেল অ্যাড্রেসও দেওয়া হচ্ছে আপনারা ইমেল ইমেলও করতে পারেন আর বিশেষ করে বিভিন্ন দেশে আমার বিন্দু জানান আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন নিজের মোবাইলে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা নিজেরাও দেখুন বা অন্যদেরকেও বলুন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে যদি সাবস্ক্রাইব করেন তো যখন আমার অনুষ্ঠান শুভ শুরু হবে তাদেরকে ইনফর্ম করা হবে আর যে যেখানে থাকবে নিজের সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের এই অনুষ্ঠান দেখতে বা শুনতে পাবেন আশারেক চ্যানেল ওইনকে সাবস্ক্রাইব করতে বলবেন না ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু